বাংলা মানবতা সমাধান ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد ربنا الله ربنا الله ليس غير আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত নাহমেদুহু আনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ সম্মানিত পিস টিভি বাংলার দূরেরও কাছের দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন অবস্থানে দূরদর্শনের সামনে আমাদের আজকের আয়োজন উপভোগ করার জন্য বসেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ইসলামিক সম্ভাষণে সালাম প্রদান করে আমরা আমাদের আলোচ্য বিষয় উপস্থাপন করতে যাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আধুনিক সভ্যতা জাহিলিয়াতের একটি রূপায়ণ এ মরমে আমাদের আলোচনা চলছিল ধারাবাহিক পর্বভিত্তিকে আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি বিবাহ সাদী এখানেও জাহিলিয়াতের অনুপ্রবেশ কিভাবে ঘটেছে এ পর্বে আমরা যে বিষয়টি অবতারণা করব সেটা হলো শিক্ষা শিক্ষাঙ্গনে আজকে আমরা জাহিলিয়াতের ছড়াছড়ি দেখতে পাই শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সারা বিশ্বময় শিক্ষার একটা সমাদর রয়েছে এটা আমরা জানি এবং ইসলামও শিক্ষার ব্যাপারে জাতিকে উৎসাহিত করেছে অথচ আজকে সেখানে জাহিলিয়াতের অনুপ্রবেশ গোটা শিক্ষার্থী সমাজকে একেবারে অধঃপতনের অতল তলে নিক্ষেপ করছে আসুন আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর আলোচনায় আমরা অবগত হব যে আজকে কি ধরনের জাহিলিয়াত এর মধ্যে অনুপ্রবিষ্ট হয়েছে আলোচনায় যারা সাথে আছেন পরিচয় করিয়ে দিচ্ছি রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এবং রয়েছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত অতপর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা শিক্ষাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে জাহিলিয়াতের ছড়াছড়ির কারণে একটি সহিংসতা বিরাজ করছে আর এই সহিংসতা কখনো কখনো সন্ত্রাসে রূপান্তরিত হচ্ছে এটা কোশ্চিন কালেও কোনো সভ্য জাতির কাম্য নয় যে শেখ মাদানি এ মর্মে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি প্রথমেই কিছু বলুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসরাত ওসালাম আল্লাহ রসুলহি আল্লাহ আলহি ওসাহবি আজমাইন আম্মাবাদ মোহতারাম আসলেই শিক্ষার নামে যে জাহিলিয়াত আজকে আমরা দেখছি এটি বিষয়টি বড়ই পরিতাপের বিষয় কারণ শিক্ষা মানেই হচ্ছে নিজে অজ্ঞতা থেকে বের হয়ে আসবে সমাজকে অজ্ঞতা থেকে বের করবে এটাই হলো শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য জি কিন্তু আজকে আমরা যে সমস্ত নামিধামি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শোনা যায় অস্ত্রের ঝঞ্ঝনানি যেখানে শোনা যায় দীর্ঘদিনের ক্লহর জের এক দল আরেক দলের পক্ষে বিপক্ষে সবসময় একটা সহিংস সবসময় একটা সহিংস পরিবেশ সেখানে বিরাজ করে যেখানে পাওয়া যায় বড় বড় সন্ত্রাসীর আখড়া তো যদি এই হয়ে থাকে আমাদের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা তাহলে ওই জাহেলি যুগ আর এই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুব একটা বেশি পার্থক্য মনে হয় খুঁজে পাওয়া যাবে না জাহেলি হওয়ার কারণে মানুষ তাদের মাঝে ছিল সন্ত্রাস তাদের মাঝে ছিল পরস্পর হানাহানি কাটাকাটি মারামারি তাদের মাঝে ছিল যে সংঘর্ষ বছরের পর বছর ধরে এভাবে চলে আসতো আমাদের আজকে শিক্ষাঙ্গনেও যেন এরকমই আমরা অবস্থা দেখছি এর কারণ কি এর একটি বড় কারণ বলতে পারি আমরা সেটা হলো মানুষ সব শিক্ষা দিয়ে কিন্তু নিজের মানবতা বা নিজের মানুষত্ব বোধটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে না নিয়ে আসতে পারে মাত্র একটি শিক্ষার মাধ্যমেই সেটার নাম হচ্ছে ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা যদি কোথাও পাওয়া না যায় তাহলে সেই পরিবেশ তো এই ধরনেরই থাকবে সে পরিবেশ তো এর চেয়ে ভালো আশা করা যায় না শেখ একটি অন্যতম কারণ আপনি উল্লেখ করলেন আপনার আলোচনায় আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে শেখ আব্দুল রাজাবিন ইউসুফ যে ইসলামী শিক্ষার অভাবে আজকে আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছেলে মেয়েদের অবাধ চলাফেরা মেলামেশা শিক্ষক ছাত্রের ভিতরে দূরতম সম্পর্ক এবং বিভিন্ন ধরনের অনৈতিক আচার আচরণ যে পরিলক্ষিত হচ্ছে সার্বিক বিষয়ে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওয়াসালাম আলাম আল্লাহ শিক্ষা বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা যে শুনে আসছি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড কথাটা একেবারেই সত্য জি আর শিক্ষার মাধ্যমে জাহেলিয়তকে দূরে করা যায় এ কারণে আল্লাহ তালা বলছেন কুল হাল হে নবী আপনি বলুন যারা শিক্ষিত পড়াশোনা জানে আর যারা অশিক্ষিত পড়াশোনা জানে না তারা কি সমান তারা সমান নয় ইন্নামা এতাদাক্কার উলুল আলবাব নিশ্চয় জ্ঞানী মানুষই উপদেশ গ্রহণ করে তাহলে অত্র আয়াতে জ্ঞানী অজ্ঞানী পেশ করার পরে আল্লাহ যেটা বললেন সেটা জ্ঞানের ফলাফল যে জ্ঞানের ফলাফল হলো ভালোটা গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে আর যেখানে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানকানাতলাহ ওয়ালিদা কারো যদি একটা দাসী বা কাজের মেয়ে থাকে ফা আল্লা মাহা ফাহাসানা তালিমাহা ও আদ্দাবাহা ফাহাসানা তাদিবাহা তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার একটা নেকির ব্যাপার আছে অত্র হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে যে সব শিক্ষা সুন্দর নয় জি অবশ্যই এবং সব শিষ্টাচার সুন্দর তাহলে এখন শিক্ষার নামে জাহেলিয়াত আসলো কি করে এবং শিক্ষার নামে জাহেলিয়াত কোনটা যেই শিক্ষা জাতির উপকার করতে পারে না সেই শিক্ষাই হলো জাহেলিয়াতি শিক্ষা যেই শিষ্টাচার মানুষকে ইসলামী শিষ্টাচার দিতে পারে না সেটাই হলো জাহেলিয়াতি শিষ্টাচার এরপরে যেটা আমরা বললাম যে আপনার নারী পুরুষ নারী পুরুষ একসাথে সহশিক্ষা এটা জাহেলিয়াত এই জাহেলিয়াতটা দেখানোর পূর্বের একটু বাক্য আমরা এক পর্যায়ে একটা হাদিসের আলোচনা করেছি যে আল্লাহ রসুল বলেছেন কোনো নারী যেন কোন নারীর গায়ে হাত না লাগায় হাত লাগালে তার শরীরের অবস্থা বুঝতে পারবে তখন সে তার স্বামীর সামনে বিবরণ দিবে এবং তার স্বামী তাকে অন্তরের দৃষ্টিতে দেখবে তাহলে একজন নারীকে অন্তরের দৃষ্টিতে দেখা না যায় হারাম সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মসজিদে এতেকাপ করছিলেন তখন সাফিয়া রাজি আল্লাহ তালা রামাজান মাসা আল্লাহ রসুলকে দেখতে এসেছিলেন দেখতে এসে কথা শেষ হলে তিনি উঠে চলে যাচ্ছেন আল্লাহ রসুল সাথে সাথে পিছনে যাচ্ছেন ইতিমধ্যে দুজন সাহাবি তার পিছনে যাচ্ছেন তো আল্লাহ রসুল বলেন আল্লাহ রিসলে কুমা তোমরা থামো পিছনে যায় না তখন তারা বললেন আল্লাহ রসুল আপনার স্ত্রী সম্পর্কে আমরা কিছু ভাববো এটা কেমন হয়ে গেল তারা একটু কষ্ট পেল তখন আল্লাহ রসুল বলেন শোনো শয়তান তোমাদের অন্তরে কিছু জাগা এটা আমি চাই না এসব বিবরণগুলি সামনে রাখার পরে কেমনে নারী পুরুষের একাত্রিত প্রতিষ্ঠান হতে পারে এটা একেবারে আমরা বলতে পারি যে জাহেলিয়াতের শীর্ষ স্থানের জাহেলিয়াত যে অত্যন্ত মনজ্ঞ এবং ধারাবাহিক আলোচনায় আপনি রাখতেছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা উপলব্ধি করলাম আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে যে শিক্ষাঙ্গনে যেখান থেকে মানুষ গড়ার কারিগর বেরিয়ে আসবে সেখানে ইসলামিক সিস্টেম অ্যাপ্লাই না করার কারণে ইসলামিক নিয়ম নীতির অভাবে জাহিলিয়াত অনুপ্রবিষ্ট হয়ে আমাদের প্রজন্ম আজকে সুশিক্ষা গ্রহণ না করে তারা কুশিক্ষা গ্রহণ করছে বা বিভিন্ন অপসংস্কৃতির ধাক্কায় সমাজ জীবনে তারা কাঙ্ক্ষিত শান্তি অর্জনে ব্যর্থ হয়ে যাচ্ছে আমরা শেখ শহীদুল্লাহ খান মাদানি যেটা শেখ আব্দুর রাজ্জাক বলছিলেন যে বিভিন্ন পর্যায়ে সিলেবাসের ত্রুটিজনিত কারণে তারপরে আপনার শিক্ষাঙ্গনে নারী পুরুষের আলাদা ব্যবস্থা না থাকার কারণে যে সমস্ত জাহিলিয়াত আজকে ছেয়ে যাচ্ছে এর প্রতিকার বা এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আপনি আপনার সুচিন্তিত মন্তব্য বা বক্তব্য পেশ করুন আসলে মোহতারাম সিলেবাস কোনো সন্দেহ নেই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষানীতির শিক্ষানীতিটা বা সিলেবাসটা সেটাই হচ্ছে মূল বিষয় আপনার যদি টার্গেট থাকে কোনো জাতিকে ইসলাম মুক্ত করে আপনি গড়ে তুলবেন তাহলে সেই আলোকে আপনি সিলেবাস তৈরি করবেন আপনার যদি টার্গেট থাকে কোনো জাতিকে ইসলামের আলোকে গড়ে তুলবেন তাহলে আপনি সেই আলোকে সিলেবাস তৈরি করবেন পর্যায়ক্রমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে সিলেবাসগুলি পর্যায়ক্রমে উন্নয়নের নাম দিয়ে উন্নত করার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 খান মাদানি যেটা শেখ আব্দুর রাজ্জাক বলছিলেন যে বিভিন্ন পর্যায়ে সিলেবাসের ত্রুটিজনিত কারণে তারপরে আপনার শিক্ষাঙ্গনে নারী পুরুষের আলাদা ব্যবস্থা না থাকার কারণে যে সমস্ত জাহিলিয়াত আজকে ছেয়ে যাচ্ছে এর প্রতিকার বা এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আপনি আপনার সুচিন্তিত মন্তব্য বা বক্তব্য পেশ করুন আসলে মোহতারাম সিলেবাস কোনো সন্দেহ নেই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষানীতির শিক্ষানীতিটা বা সিলেবাসটা সেটাই হচ্ছে মূল বিষয় আপনার যদি টার্গেট থাকে কোনো জাতিকে ইসলাম মুক্ত করে আপনি গড়ে তুলবেন তাহলে সেই আলোকে আপনি সিলেবাস তৈরি করবেন আপনার যদি টার্গেট থাকে কোনো জাতিকে ইসলামের আলোকে গড়ে তুলবেন তাহলে আপনি সেই আলোকে সিলেবাস তৈরি করবেন পর্যায়ক্রমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে সিলেবাসগুলি পর্যায়ক্রমে উন্নয়নের নাম দিয়ে উন্নত করার নাম দিয়ে আধুনিকের নাম দিয়ে যা করা হচ্ছে এটা তো আমরা স্পষ্ট বুঝতে পারছি সেগুলি যেন ইসলাম মুক্ত করা হচ্ছে যখন এই ইসলাম মুক্ত হবে সিলেবাস এই সিলেবাস দিয়ে যে জাতি তৈরি হবে শিক্ষিত হয়ে উঠবে তারা তো ইসলাম মুক্ত হবেই অবশ্যই আর ইসলাম মুক্ত যারা হবে কোনো সন্দেহ নেই এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যারা ইসলাম মুক্ত হবে তাদের মাঝে মানবতা খুঁজে পাওয়া খুব কঠিন হবে নৈতিকতা নৈতিকতা খুব পাওয়া কঠিন হবে নীতি আদর্শ পাওয়া খুব কঠিন হবে আজকে লক্ষ্য করুন যারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে রয়েছেন তারা কোন সিলেবাসে পড়ালেখা করে সেখানে রয়েছেন তারা কি ইসলামী সিলেবাসে পড়ালেখা করে রয়েছেন যদি থাকতেন তাহলে মনে হয় এত দুর্নীতির ছড়াছড়ি ছড়াছড়ি আমাদের মাঝে হতো না সব বড় বড় পর্যায়গুলি খোঁজ নিয়ে দেখুন সেই সিলেবাসে গড়ে উঠে সেই দুর্নীতির আঁকড়ায় তারা এখন জড়িয়ে রয়েছেন অতএব এটি প্রমাণ করে যে এই সিলেবাস দিয়ে যেটি ইসলাম মুক্ত সিলেবাস সেই সিলেবাস দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও জাতি কখনো গড়া সম্ভব নয় জিসাহেক এখানে আরেকটি বিষয়ে বিশেষ আলোচনার যোগ্য বলে আমি মনে করি সেটা হলো যে যে চপলমতি বা কোমলমতি জি সন্তানদেরকে পিতামাতা অনেক আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভের জন্য সেখানে দিয়ে থাকেন কখনো কখনো দেখা যাচ্ছে যে পরিস্থিতির আলোকে সেখান থেকে সুশিক্ষিত একটি যুবক বেরিয়ে না আসে আসছে একজন সহিংস বা সন্ত্রাসী একটা প্রোডাকশন হয়ে আরও জি জি জি জনাব আরও আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আজকে দেখুন আমাদের পরিবেশেই উন্নত শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি এগুলির অবদানটা কি এগুলির অবদান হচ্ছে আজকে ছাত্র বা ছাত্রী সমাজকে মাদকাসক্ত করছে তারা নেশাগ্রস্ত করছে তারা এ হচ্ছে এই সিলেবাসের উপহার উপহার যেই সিলেবাসে ইসলাম নেই সেই সিলেবাসের উপহার হলো শিক্ষার্থীদেরকে নেশাগ্রস্ত করবে আজকে অভিজাত শ্রেণীর সেই এলাকাগুলিতে খোঁজ নিন ইয়াবার ব্যবসা আর ইত্যাদি ইত্যাদি যত রকমের মাদক জাতীয় এগুলির ব্যবসায়ে নেতৃত্ব দিচ্ছে কারা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বেশিরভাগ শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ নিজেদেরকেও নষ্ট করছে জাতিকেও নষ্ট ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা জাতিকে ধর্মহীন করার একটা পায়তারা মাত্র কোনো সন্দেহ নেই জি শেখ জি আলহামদুলিল্লাহ আমরা শিক্ষার নামে যেটা জাহেলিয়াত আমরা এই সমাজের কাছে হেলিয়ত শিক্ষার নামে দেখাতে চাই তার জরুরি কয়েকটি অংশ তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে নারীদেরকে এইভাবে নগ্ন পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে কেন এটা হচ্ছে জাহেলিয়াত এটার অনুমোদন জাহেলিয়াতের নাম জি সেখানে একটা মুসলিম মেয়ে তার স্বাধীনতা একটা ইসলামী পোশাক পরে প্রতিষ্ঠানে আসতে পাবে না এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের নীতি হতে পারে আমরা নির্ঘাত বলতে পারি যে এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছে তারা জাহেল একটা প্রতিষ্ঠানে একটা নারী একটা সুসজ্জিত পোশাক পরে আসতে পাবে না এটা হতে পারে না সাথে সাথে ছেলেদের যে পোশাক দেওয়া হচ্ছে সেটা টাকনুর নিচে থাকছে এই পোশাকে তাকে থাকতেই হবে এটা জাহেলিয়া সাথে সাথে প্রত্যেকটা প্রতিষ্ঠান এখন প্রধান শিক্ষক আপনার গান বাজনা বাদ্যযন্ত্রে বাধ্য তার মেয়েদেরকে নাচাতে হবে তার ছেলেদেরকে গান শিখাতে হবে বিভিন্ন আনুষ্ঠানিকতা বিভিন্ন আনুষ্ঠানিকতা করতে হবে সেখানে জাহেলিয়া চলছে জাহেলিয়াত জি এটা অবাক হতে হয় এই প্রতিষ্ঠানে নির্ধারিত দিনে গান বাজনা হবে মেয়েরা নাচবে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে নবীন বরণ নবীন বরণের নামে শিক্ষা প্রতিষ্ঠানে যে বাৎসরিক নবীন বরণ আছে এমনিতেও দিন হিসাবে আছে তাদের নাচ গান এবং সাবজেক্ট হিসেবে আছে না বিভিন্ন পার্বণ যে উদযাপিত হয় যেগুলো ইসলামিক দৃষ্টিভঙ্গিতে প্রয়োজনীয় ছিল না মানে দেখবেন একটা একটা ছোট বাচ্চাকে ছোট বাচ্চাকে ছোট থেকে তারে নাচ গান কিভাবে শেখানো যায় অতি গুরুত্ব সহকারে সাবজেক্ট বা সিলেবাস রাখা হয়েছে কিন্তু এই ছোট বাচ্চাকে ভালো আদর্শ শেখানো যায় কিভাবে তার কোনো সাবজেক্ট খুঁজে পাবেন না ইসলামী হোক আর ইসলামের বাইরেই হোক কোনো সাবজেক্ট খুঁজে পাবেন যে এটা স্পষ্ট বলতে হবে যে যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করছেন তারা জাহেল যারা পরিচালনা করছেন তারা জাহেল এবং এই বাচ্চাগুলিকে জাহেল করেই গড়া হচ্ছে এই বাচ্চাগুলি শিক্ষার নামে পরবর্তীতে এরাই হবে সন্ত্রাসী পরবর্তীতে এদেরই অনেকেই হবে আপনার ওই জজ হবে উকিল কিন্তু ওই টাকা মেরে খাবে ঠিক যোগ্য নাগরিক তারা যোগ্য নাগরিকে গড়ে উঠতে পারবে না আমরা এখানে সিলেবাসের খাতে একটা জিনিস পরামর্শ হিসাবে জাতির সামনে পেশ করতে পারি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেশের উল্লেখযোগ্য সাবজেক্ট থাকবে বাংলা আরবি ইংরেজি অঙ্ক অর্থাৎ মাতৃভাষার বিষয়টা অবশ্যই বিষয়টা অবশ্যই থাকবে থাকবে এবং তারপরে যেটা জরুরি থাকবে পৃথিবীর প্রত্যেকটা দেশে যেখানে মুসলিম ছেলে মেয়ে আছে সেখানে একটা আরবি কোরআন সাবজেক্ট থাকতে হবে জরুরিভাবে দশম শ্রেণী পর্যন্ত এটা নীতিগত থাকবে এর পরে যেটা পড়াশোনা আসবে তারপর একটা সাবজেক্ট একটা ছেলে ভাগে নিয়েছে অঙ্ক তার সাথে থেকে যাবে কোরআন একটা ছেলে নিয়েছে ইংরেজি তার সাথে থাকবে কোরআন আমরা এখানে আরও পরামর্শ দিতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানে এই মানটা হবে এরূপ যে এই প্রতিষ্ঠানে একটা ছেলে ভর্তি হবে ভর্তির মান হলো এই যে ওর কোরআন মুখস্থ যদি ঠিক হয়ে থাকে তাহলে ভর্তির মান তার সবচেয়ে বেশি হবে অন্য অন্য সাবজেক্টের তুলনায় সাথে সাথে এই প্রতিষ্ঠানে অঙ্ক সাবজেক্ট যিনি পড়ান তার চেয়ে আরবি সাবজেক্ট যিনি পড়ান তার বেতন বেশি হতে হবে যিনি কোরআন মাজিদ পড়ান তার বেতন বেশি হতে হবে এই প্রতিষ্ঠানে ইংরেজি সাবজেক্টের শিক্ষকের যদি বেতন পঞ্চাশ হাজার হয় তাহলে অবশ্যই কোরআন মাজিদ যিনি পড়ান তার বেতন হতে হবে আশি হাজার বা এক লক্ষ তখনই মানুষ আল্লাহর দেওয়া বিদ্যা এবং সামাজিক ব্যবস্থাপন নিয়ে আসতে পারে এখানে আমরা যে বিষয়টি বলছিলাম শিক্ষাঙ্গনে আধুনিকতার নামে জাহিলিয়াত এখানে লক্ষ্য করবেন যে আজকে দেখবেন যে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে হয়তো মুসলিম সন্তানরা সালাত আদায় করতে চায় কিন্তু কোনো মসজিদের ব্যবস্থা নেই অথচ সেখানে দেখবেন যে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে শহীদ মিনার বা আরো কিছু তৈরি করা হয়েছে যেগুলি সম্পূর্ণ শেরকি কারবার তাহলে এটা সম্পূর্ণ জাহেলিয়া প্রতিষ্ঠান সময়ে মসজিদও আমরা দেখতে পাই কিন্তু সেখানে মুসলিম ছাত্র ছাত্রীদের মানে যে আপনার বাচ্চাদের জন্য খেলাধুলার সময় দেওয়া হয় কিন্তু সালাতের সময় দেওয়া হয় না খেলাধুলার সময় দেওয়া হয় কিন্তু সালাতের সময় দেওয়া হয় না গান বাজনা করার সময় দেওয়া হয় আনন্দ ফুর্তির সময় দেওয়া হয় কিন্তু সালাতের সময় তাকে সময় দেওয়া হয় জনাব আমরা ওই সিলেবাসের বিষয়টি এই জন্য জরুরিভাবে সমাজের কাছে আমরা রাখতে চাচ্ছি যে ধীরে ধীরে ধীরে ধীরে মানুষ সিলেবাসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যাতে করে ছেলে মেয়ে অন্যায়টাই শিক্ষা অর্জন করে এবং ন্যায়টা থেকে সম্পূর্ণরূপে দূরে চলে বেশি অনুপ্রাণিত হচ্ছে অনৈতিক শিক্ষাই যেন তারা গ্রহণ করে নৈতিক শিক্ষা যেন তারা না পায় ধন্যবাদ আপনাকে এই সুন্দর যুক্তিপূর্ণ সিলেবাস প্রণয়নের ব্যাপারে আপনি জাতিকে যে দিক নির্দেশনা দান করলেন সাথে সাথে মাদানীয় যে এ আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করলেন যে মসজিদ এটাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের একটি বড় অঙ্গ শিক্ষা এখানে সালাতের মাধ্যমে যে নিয়মানুবর্তিতা বা একটা মানবিককে বিকাশ সাধনে একজন শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করতে পারে সেই শিক্ষাটা থেকেও আমাদের জাতি বঞ্চিত হয়ে যাচ্ছে আমাদের প্রজন্ম যে কারণে আজকে আমরা শুধু দর্শক শ্রোতাদের সামনে আবেদন রাখব যে আসুন আমাদের এই চপলমতি আমাদের কোমলমতি শিশুদেরকে আমাদের প্রজন্মকে আমরা জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব কোনো অংশে কম না দিয়ে আমরা তাদেরকে শিক্ষিত করে তুলি এবং এ মর্মে সচেষ্ট হই আমাদের শিক্ষাঙ্গন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংস্কার সাধনে আমরা যথাযথ পদক্ষেপ নেই আমরা সামাজিকভাবে সরকারিভাবে এবং আন্তর্জাতিকভাবে শিক্ষাঙ্গন থেকে সব ধরনের জাহিলিয়াতকে হটিয়ে দিয়ে আমরা যদি সত্যিকার অর্থে মানবিক শিক্ষা তথা ধর্মীয় শিক্ষার উন্মেষ ঘটিয়ে আমাদের জাতিকে তৈরি করতে পারি তাহলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশা আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আহুল ও কৌলি হাদা আস্তফরুল্লাহ আলী ওলাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাত ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد أمة الصحراء يا شعب الخلود পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড খৌড তিন শূন্য শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV মানবতার সমাধান ইলমি পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের মধ্যে একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী না থাকার চলে আসে এগুলো আসলে শরিয়া না আলোচনা যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে আব্দুর রহমান মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হলেন আব্দুস সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের দরকার পরিহার করতে হবে বান্দা অর্থাৎ বান্দা সে আল্লাহ হওয়া এই মূল আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়